ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না সারা দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে সারা দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে সারা দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না এই পৃথিবীর সফর শেষে যেতেই হবে মাটির দেশে এই পৃথিবীর সফর শেষে যেতেই হবে মাটির দেশে এই পৃথিবীর সফর শেষে যেতেই হবে মাটির দেশে হাজির হবে মৃত্যু এসে সে কারো ধার ধারে না সে কারো ধার ধারে না সে কারো ধার ধারে না সে কারো ধার ধারে না সে কারো ধার ধারে না হেই ডাক পেলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক পেলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না খাঁচা ভেঙে যাবে পাখি দিয়ে সবার চোখে ফাঁকি খাঁচা ভেঙে যাবে পাখি দিয়ে সবার চোখে পাখি আচা ভেঙে যাবে পাখি দিয়ে সবার চোখে পাখি এই ধরাতে সেই পাখিটা আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন ফিরবে না হাই ডাক এলে ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না পরকালের সফর সাথী পূর্ণ হলো ঘরের বাতি পরকালের সফর সাথী পূর্ণ হলো ঘরের বাতি পরকালের সফর সাথী পূর্ণ হলো ঘরের বাতি নেকি বিনে খালি হাতে প্রভু তোমায় ছাড়বে না প্রভু তোমায় ছাড়বে না প্রভু তোমায় ছাড়বে না প্রভু তোমায় ছাড়বে না সে হলো পাক রব্বানা হাই ডাক পেলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না সাড়া দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে সাড়া দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে সাড়া দেবে সাথে সাথে তোমার জীবন মোহনাতে কেউ ফেরাতে পারবে না না না না ডাক ওই ওপার থেকে লক্ষ্য বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না ডাক এলে ওই ওপার থেকে লক্ষ বারো তোমায় ডেকে কেউ ফেরাতে পারবে না না না না কেউ ফেরাতে পারবে না না না না কেউ ফেরাতে পারবে না না না না কেউ ফেরাতে পারবে না না না না